মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত পিস টিভির সুপ্রিয় দর্শক ও শ্রোতা ধারাবাহিকভাবে পিস টিভির বিভিন্ন প্রোগ্রাম শুনে আসছেন এবং উপকৃত হচ্ছেন আমরা আলোচনা করছিলাম হালাল এবং হারাম প্রসঙ্গে হালাল রুজি হালাল উপার্জন পৃথিবীতে কি কি হালাল কি কি হারাম তার মৌলিক কিছু আলোচনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কেননা দৈনন্দিন জীবনে আমরা হালালের মুখোমুখিও হই হারামের মুখোমুখি হই আমাদের খাওয়া দাওয়া চাল চলন ব্যবসা বাণিজ্য উপার্জন বহু কিছুর সাথে রিজেকের সম্পর্ক কাজেই প্রত্যেকটা বিষয়ে যদি আমাদের যথাযথ জ্ঞান না থাকে তাহলে আমরা হয়তোবা কখনো হালালকে হারাম মনে করে বসবো কখনো বা হারামকে হালাল মনে করে বসব কাজেই এটা যেন না হয় ইসলামের সুস্পষ্ট বিধিবিধান আমাদের সাফসাফভাবে জানা কর্তব্য আমরা আপনাদের সাথে সেই সামান্য কর্তব্যটুকুই পালন করার চেষ্টা করছি আজকে যথারীতি পরিচালনায় রয়েছে আমি ডক্টর মুসলিউদ্দিন এবং ডান পাশে রয়েছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আমার পাশেই রয়েছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী তারপরে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আমরা আলোচনা করছিলাম বিভিন্ন ভাগে বিভাজন করে হালাল হারাম ইত্যাদি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব ব্যবসা বাণিজ্য সুদ ইত্যাদি নিয়ে আল্লাপাক কোরআনে কারিমে বলেছেন রিবা আল্লাপাক ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন সুদের সংজ্ঞা এবং ব্যবসা কাকে বলে আলোচনাটা শুরু করেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ তালা এখানে সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে বৈধ করেছেন সেই সময়ে এক শ্রেণীর মানুষ মনে করত যে সুদের মাধ্যমেও পয়সা বৃদ্ধি হয় ব্যবসার মাধ্যমেও পয়সা বৃদ্ধি হয় তো ব্যবসা বাণিজ্য যেমন সুদও তেমন এই দুটো জিনিসকে তারা একই রকম মনে করত। দুটাতেই সম্পদ মানুষের বৃদ্ধি হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা তাদের এই পরিকল্পনা তাদের এই হিসাবকে বাতিল ঘোষণা করে আল্লাহ আল্লাহতালা ব্যবসাকে বৈধ করলেন আর সুদকে হারাম করলেন এবং ব্যবসাকে হালাল করলেন সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে যে এমনটা আল্লাহ কেন করলেন দেখুন আসলে সুদ বলা হয় প্রত্যেক বস্তু যেটা হুবাহু বৃদ্ধি হবে যাতে কোনো বিনিময় থাকে না আপনি একশো টাকা কাউকে দিলেন ছয় মাস পরে একশো দশ টাকা নেবেন আপনি কোনো বিনিময়ে গ্রহণ করলেন না এটা একজনকে টাকা দিয়েছিলেন একশো ছয় মাস পরে আপনি একশো দশ টাকা নিলেন হুবাহু ওই জিনিসই বিনিময় ছাড়াই বৃদ্ধি হলো একেই বলা হয় সুদ প্রত্যেক যেই জিনিস হুবহু ওটা বৃদ্ধি হবে দাতা গ্রহণ করবে সেটাই হচ্ছে মূলত সুদ তো সুদ রাসুল সাল্লাহ আলি সাল্লাম হারাম ঘোষণা করেছেন হুবহু বস্তু বেশি হওয়ার কারণে সাহাবিগণ তাকে কঠোরভাবেই মেনে চলেছেন অপরদিকে ব্যবসা বলতে বিনিময়ের মাধ্যমে হয় যদিচ আমরা এখানে কিছু ভুল বুঝাবুঝির মধ্যে থেকে গেছি যে যে কোনো একটা বিনিময়কে আমরা ধরে নিচ্ছি যে এটা ব্যবসা এ কারণে আমরা অনেক ব্যবসাকে বৈধ মনে করছি পরে ফিরে আসবো ইনশাআল্লাহ শেখ ইউসুফ আব্দুল মজিদ রেবা যে শব্দটা এবং ব্যয় যে শব্দটা এটা ফেকি পরিভাষায় এর সংজ্ঞাটা কি এর শব্দার্থ এবং সংজ্ঞাটা যদি একটু দিতেন ব্যয় অর্থ বেচা কিনা পরিভাষায় বলা হয় দুইজন যারা ক্রেতা এবং বিক্রেতা এই দুইজনের সম্মতিতে মালের বিনিময়ে মাল যেটা করা হয় লেনদেন করা হয় লেনদেন করা হয় এটাকে ব্যয় বলা হয় আর রেবা মানে প্রবৃদ্ধি যেটা টাকা দিয়ে টাকা গ্রহণ করা আর কিছু একটা অঙ্ক বাড়িয়ে যেটা আমি যা দিয়েছি তার চেয়ে ওই একই অঙ্কটা বৃদ্ধি পাচ্ছে আমরা এভাবে বলতে পারি যে মাসালাম্বি মাসালিন ইয়াদাম্বি ইয়াদিন ওয়াল ফাদলু রেবা একই টাইমে একই জিনিস বদল করা কিন্তু অতিরিক্ত নিলে সেটা সুদ বর্ধিত অংশ গ্রহণ করা আমি যা দিয়েছি তার চেয়ে আমি বেশি নিব বাড়তি বাড়তি নেওয়া বাড়তি গ্রহণ করা গ্রহণ করাটা হলো সুদ যদিও সেটা দামে সমান হয় অনেক সময় দেখা যায় যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় জনৈক সাহাবিকে সাদাকা আনতে পাঠানো হয়েছিল তো খুব ভালো ভালো খেজুর নিয়ে আসলেন রসুল্লাহ বললেন যে ওই এলাকায় কি সব খেজুরই ভালো বলছে না আমরা খারাপ খেজুর দুই সা দিয়ে এক সা ভালো খেজুর নিয়েছি রসুল্লাহ সাল্লাম বললেন যে না এটা করবে না এটাই সুদ এটাই আসল এটাই সুদ ওখানে কি আছে এই হাদিসটা যদি একটু ব্যাখ্যা করেন তাহলে মানুষের একটু ক্লিয়ার হবে পরিষ্কার হবে আমার ধারণা ওয়াল ফাদলু রিবা শব্দের অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা আর শরীয়তের পরিভাষাই হচ্ছে তাবাদলাতুল মাল বিল মাল বিত্তারাজি উভয়ের সন্তুষ্টিতে কোনো জিনিসের লেনদেন করা আর রেবা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা আর পরিভাষাতে হচ্ছে মানুষ যে কোনো জিনিস কারো নিকটে প্রদান করে হুবাহু সেই জিনিস বেশি গ্রহণ করা এটাকে বলা হয় পরিভাষায় রেবা রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ চাঁদির বিনিময়ে চাঁদি খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ ও হুবাহুর একই টাইমে এটা নিতে পারে ওজনে একই পরিমাণে একই ধরনের জিনিস নিতে পারে অল ফাজল রেবা কিন্তু এটা যখন একই জিনিস বেশি গ্রহণ করবে তখন সেটা হবে এখানে একটা প্রশ্ন ওঠে লবণের সাথে আমার লবণ তারও লবণ তো বিনিময় করবো কেন সমান সমানে একজনের মোটা লবণ একজনের চিকন লবণ আচ্ছা। একজনের ময়লা লবণ একজনের ফ্রেশ লবণ এখানে জেন্সটা পার্থক্য হলো না এটার কি সূত্র শেখ ইসলাম আব্দুল মজিদ এটা তো কেউ করতে বলা হয় না যদি কোনো প্রয়োজনে কেউ করতে চায় হ্যাঁ, মূলত এটা কথা আর কি হ্যাঁ, তো এটা তো এরকম নয় যে আপনার কাছে লবণ আছে আমার কাছে লবণ আছে এখন এটা নিয়ে বিনিময় করতেই হবে কোনো কারণে যদি আমার আপনার বিনিময়ের প্রয়োজন হয় আর বিশেষ করে এটা গৃহ কর্তাদের বা গৃহকর্তীদের আদান প্রদানের ব্যাপারে এক ঘর থেকে এক ঘরে আজকে লবণের প্রয়োজন তার লবণ নাই সে দুই দিন পরে লবণটা আবার আসবে তখন দিয়ে দিবে তখন যাতে দেওয়ার ব্যাপারে যাতে ব্যাসকম না করে আচ্ছা। এই বিষয়টা আজকে নিল কালকে দিয়ে দেবে সুদ প্রসঙ্গে একটি সুস্থ এবং সঠিক ধারণা দেওয়ার জন্য শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছিলেন জি আমরা বলছিলাম যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম একই জিনিস তিনি বললেন যে লবণের বিনিময়ে লবণ রূপার বিনিময়ে রূপা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এই একটা আর একটা জিনিসের কি প্রয়োজন এমন এটা মানুষ কেন করতে যায় তো এটা হতে পারে যে কোন স্বর্ণকার বলছে যে এই স্বর্ণ খুব ভালো হয়তো কোনো স্বর্ণকার বলছে যে এই স্বর্ণটাতে কিছুটা ক্ষতি আছে এটা তেমন টিকবে না আচ্ছা। এখন যদি কেউ বলে যে তাহলে যে স্বর্ণটা একটু দুর্বল আর যে স্বর্ণটা একটু ভালো সেটা কমবেশে বিনিময় করা হোক এই কমবেশে যদি বিনিময় করতে যাই তাহলে এটাই হবে সুদ নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে তুমি যেটাকে ভালো মনে করছো না সেটা বিক্রি করে দাও আচ্ছা বিনিময় করো না বিনিময় করো না ওই হুবাহু ওই জিনিসে বিনিময় করো না তুমি বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে যেটা ভালো স্বর্ণ সেটা কিনো আচ্ছা ঠিক আপনার বাসায় এক চাউল আছে আমার বাসায় এক চাউল আছে তা আমরা এখন আপসে মনে করছি আপনার বাসাতে যে চাউল আছে সেটার ভাত খেতে আচ্ছা। সাদ আচ্ছা। সুস্বাদু আচ্ছা। তাম রাসুল সাল্লাহ সাল্লামের কথাতে আমরা এখন এক কেজির বিনিময়ে এক কেজি করতে পারি কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার চাউল তো ভালো স্বাদ ভালো তা এক কেজি নিতে হলে আমাকে দেড় কেজি দিতে হবে তখন আল্লাহ রসুল এটাকে সুদ বলছেন রেবাল ফদল আর রেবাল নাসিয়া দুটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই রেবাল ফদল আর নাসিয়া এই দুটার মধ্যে একটু পার্থক্য যদি মানুষকে বুঝিয়ে দিতেন আর কি রেবা ফজল যেরকম এক টাকা দিয়ে এক টাকার বিনিময়ে দুই টাকা গ্রহণ করা বা বেশি গ্রহণ করা এটা রেবা ফজল আচ্ছা আর নাসিয়া মানে হচ্ছে যে এক কেজি স্বর্ণ এক কেজি স্বর্ণের বিনিময় করা হলো কিন্তু এক হাত মানে এদান দিন না তাৎক্ষণিক ভাবে নয় যে সময় নিয়ে আর কি তো এটা রেবা এটাকেও রেবা বলা হয়েছে এটা রেবা নাসিয়া যে আজকে আমি এক কেজি স্বর্ণ দিলাম আবার ছ মাস পরে তার থেকে আবার এক কেজি স্বর্ণই আমি নিয়ে নিলাম কিন্তু এই যে আচ্ছা, সময়টা সময়টার কারণে এটার ভিতরে একটা পার্থক্য হয়ে যাচ্ছে যেটা সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোন ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কোন ব্যক্তির হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে বিশেষভাবে যাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে মুসলিম জাতির মধ্যে যারা ইসলামের নামে শির্ক আর বিদাতে লিপ্ত রয়েছে কোথায় সত্যের আহ্বান দেবেন মুশ্রিকরা আমাদের দাওয়াতের ক্ষেত্র এই খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দেওয়া একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র আল্লাহর একত্বকে তৃত্ববাদে রূপান্তরিত করে তারা মুশেক হয়ে পড়েছে যারা কল্যাণের কাজের দিকে ডাকে তারাই সার্বিক মঙ্গল হাসিল করতে পারবে মহাসত্যের পথে আত্মনিয়োগ করুন দেখুন দাওয়াতের ফাজিলত প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় ম্যারেজ ও divorce If a husband wants to give divorce, solution ও problem joint family system.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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত শেখ ইউসুফ আব্দুল মজিদ রেবা যে শব্দটা এবং ব্যয় যে শব্দটা এটা ফেকি পরিভাষায় এর সংজ্ঞাটা কি এর শব্দার্থ এবং সংজ্ঞাটা যদি একটু দিতেন ব্যয় অর্থ বেচা কিনা পরিভাষায় বলা হয় দুইজন যারা ক্রেতা এবং বিক্রেতা এই দুইজনের সম্মতিতে মালের বিনিময়ে মাল যেটা করা হয় লেনদেন করা হয় লেনদেন করা হয় এটাকে ব্যয় বলা হয় আর মানে প্রবৃদ্ধি যেরকম টাকা দিয়ে টাকা গ্রহণ করা আর কিছু একটা অঙ্ক বাড়িয়ে যেটা আমি যা দিয়েছি তার চেয়ে ওই একই অঙ্কটা টাইমে একই জিনিস বদল করা কিন্তু অতিরিক্ত নিলে সেটা সুদ বর্ধিত অংশ গ্রহণ করা আমি যা দিয়েছি তার বেশি বাড়তি বাড়তি নেওয়া বাড়তি গ্রহণ করা হলো সুদ যদিও সেটা দামে সমান হয় অনেক সময় দেখা যায় যেমন রসুল্লাহ সাল্লামের জামানায় জনৈক সাহাবিকে সাদাকা আনতে পাঠানো হয়েছিল তো খুব ভালো ভালো খেজুর নিয়ে আসলেন রসুল্লাহ সাল্লাম বললেন যে ওই এলাকায় কি সব খেজুরই ভালো বলছে না আমরা খারাপ খেজুর দুই সা দিয়ে এক সা ভালো খেজুর নিয়েছি রসুল্লাহ সাল্লাম বললেন যে না এটা করবে না পাই শব্দের আভ্যাধানিক অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা আর শরীয়তের পরিভাষাই হচ্ছে তাবাদলাতুল মাল বিল মাল বিত্তারাজি উভয়ের সন্তুষ্টিতে কোনো জিনিসের লেনদেন করা আর রেবা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা আর পরিভাষাতে হচ্ছে মানুষ যে কোনো জিনিস কারো নিকটে প্রদান করে হুবাহু সেই জিনিস বেশি গ্রহণ করা এটাকে বলা হয় পরিভাষায় রেবা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে স্বর্ণের বিনিময়ে স্বর্ণ চাঁদির বিনিময়ে চাঁদি খেজুরের বিনিময়ে খেজুর লবণের বিনিময়ে লবণ ও হুবাহু একই টাইমে এটা নিতে পারে ওজনে একই পরিমাণে একই প্রমাণের জিনিস নিতে পারে অল ফাজল রেবা কিন্তু এটা যখন একই জিনিস বেশি গ্রহণ করবে তখন সেটা হবে এখানে একটা প্রশ্ন ওঠে লবণের আমার লবণ তার লবণ তো বিনিময় করবো কেন সমান সমানে একজনের মোটা লবণ একজনের চিকন লবণ আচ্ছা। একজনের ময়লা লবণ একজনের ফ্রেশ লবণ এখানে জেন্সটা পার্থক্য হলো না এটার কি সূত্র আব্দুল মজিদ এটা তো কেউ করতে বলা হয় না যদি কোনো প্রয়োজনে কেউ করতে চায় হ্যাঁ, মূলত এটা কথা আর কি তো এটা তো এরকম নয় যে আপনার কাছে লবণ আছে আমার কাছে লবণ আছে এখন এটা নিয়ে বিনিময় করতেই হবে কোনো কারণে যদি আমার আপনার বিনিময়ের প্রয়োজন হয় আর বিশেষ করে এটা গৃহকর্তাদের বা গৃহকর্তীদের আদান প্রদানের ব্যাপারে এক ঘর থেকে এক ঘরে আজকে লবণের প্রয়োজন তার লবণ নাই সে দুই দিন পরে লবণটা আবার আসবে তখন দিয়ে দিবে তখন যাতে দেওয়ার ব্যাপারে যাতে ব্যাসকম না করে আচ্ছা। এই বিষয়টা আজকে নিল কালকে দিয়ে দেবে সুদ প্রসঙ্গে একটি সুস্থ এবং সঠিক ধারণা দেওয়ার জন্য শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কথা বলছিলেন জি আমরা বলছিলাম যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম একই জিনিস তিনি বললেন যে লবণের বিনিময়ে লবণ রূপার বিনিময়ে রূপা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এই একটা আর একটা জিনিসের কি প্রয়োজন এমন এটা মানুষ কেন করতে যায় তো এটা হতে পারে যে কোনো স্বর্ণকার বলছে যে এই স্বর্ণ খুব ভালো হয়তো কোনো স্বর্ণকার বলছে যে এই স্বর্ণটাতে কিছুটা ক্ষতি আছে এটা তেমন টিকবে না এখন যদি কেউ বলে যে তাহলে যে স্বর্ণটা একটু দুর্বল আর যে স্বর্ণটা একটু ভালো সেটা কমবেশে বিনিময় করা হোক এই কমবেশে যদি বিনিময় করতে যাই তাহলে এটাই হবে সুদ নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে তুমি যেটাকে ভালো মনে করছো না সেটা বিক্রি করে দাও আচ্ছা বিনিময় করো না বিনিময় করো না ওই হুবাহু ওই জিনিসে বিনিময় করো না তুমি বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে যেটা ভালো স্বর্ণ সেটা কিনো আচ্ছা ঠিক আপনার বাসায় এক চাউল আছে আমার বাসায় এক চাউল আছে তা আমরা এখন আপসে মনে করছি আপনার বাসাতে যে চাউল আছে সেটার ভাত খেতে আচ্ছা। স্বাদ আচ্ছা। সুস্বাদু আচ্ছা। তাম রাসুল সাল্লাহ ইসলামের কথাতে আমরা এখন এক কেজির বিনিময়ে এক কেজি করতে পারি কিন্তু যদি আপনি মনে করেন যে না আমার চাউল তো ভালো স্বাদ ভালো তা এক কেজি নিতে হলে আমাকে দেড় কেজি দিতে হবে তখন আল্লাহ রসুল এটাকে সুদ বলছেন রেবাল ফদল আর রেবাল নাসিয়া দুটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই রেবাল ফদল আর নাসিয়া এই দুটার মধ্যে একটু পার্থক্য যদি মানুষকে বুঝিয়ে দিতেন আর কি রেবা ফজল যেরকম এক টাকা দিয়ে এক টাকার বিনিময়ে দুই টাকা গ্রহণ করা বা বেশি গ্রহণ করা এটা রেবা ফজল আচ্ছা আর নাসিয়া মানে হচ্ছে যে এক কেজি স্বর্ণ এক কেজি স্বর্ণের বিনিময় করা হলো কিন্তু এক হাত মানে এদান বিয়াদিন না তাৎক্ষণিকভাবে নয় যে সময় নিয়ে আর কি তো এটা রেবা এটাকেও রেবা বলা হয়েছে এটা রেবা নাসিয়া যে আজকে আমি এক কেজি স্বর্ণ দিলাম আবার ছ মাস পরে তার থেকে আবার এক কেজি স্বর্ণই আমি নিয়ে নিলাম কিন্তু এই যে সময়টা সময়টার কারণে এটার ভিতরে একটা পার্থক্য হয়ে যাচ্ছে যেটা মানে ছয় মাস পরে দাম বাড়ুক বা কমুক এর মূলত এটার স্বভাব হচ্ছে কারণ হচ্ছে যে আমি এখন এক কেজি স্বর্ণ দিলাম ছয় মাস পরে এক কেজি স্বর্ণ নিব তো এটা সুদ কেন নাসিয়া কেন হতে পারে যে যেটা দিলাম আর যেটা নিব এটাতে ওই সময়তে দামের কম কমবেশ হয়ে যেতে পারে যে জিনিস যা যা এখন নিচ্ছি আর যা দিচ্ছি তো যেটা তখন নিব আর যেটা এখন দিলাম তখন যদি দুইটাকে এ করা যায় মানে হিসাব করা যায় তাহলে হতে পারে যে তখন একটা থেকে আর একটার দাম কমবেশ দর্শক শ্রোতা আমরা বুঝতে পারছি নিষেধ উপস্থিত ক্ষেত্রে একই জেন্স যদি হয় একই জিনিস যদি হয় তাহলে সমান সমান করতে হবে জিনিস যদি বিভিন্ন হয় তাহলে কম বেশি করা যাবে তাই না যেরকম ধানের বিনিময়ে গম জি কিংবা খেজুরের বিনিময়ে কিসমিস কিসমিস এটা কম বেশি করা নেওয়া যাবে আচ্ছা জি তখন এই গ্রাম এলাকা একটা নিয়ম আছে সাধারণত যেরকম কার্তিক মাসে অভাব পড়তো তো আগে জি জি জি এখনো পরে চৈত্র মাসের দিকে অভাব পড়ে অগ্রহণ মাসে ধান কাটা হয় আবার বৈশাখ মাসে বড় কাটা হয় তার আগে বলে এখন তুমি এক মন নেও ধান কাটার পরে তারপর তুমি এর বিনিময়ে দুই মন দিবা তুমি দেড় মন দিবা এটা কোন কোন স্তরে পড়ে সে কেমন মাদানি চুক্তি হলো যে তুমি চৈত্র মাসে আমার কাছ থেকে এক মন ধান নিলা তোমার অভাব এই বৈশাখ মানে যখন ধান উঠবে উঠবে তখন দেড় মন দিও যখন ধান উঠবে তখন দেড় মন হ্যাঁ, এখন নিল এটা তো সুদ হয়ে গেল কারণ এক মন দিয়ে দেড় মন নিল সুদ হয়ে গেল এবং এক হিসাবে দুই দিক দিয়ে সুদ হলো আচ্ছা। রেবাল ফজলের ভিতরে পাওয়া গেল রেবাল নাসিয়াও পাওয়া গেল ভাই সালামটা যদি একটু ব্যাখ্যা করতেন তাহলে মানুষের জন্য বোঝার সুবিধা হতো দেখলেন যে তারা এক বছর বা দুই বছরের জন্য বায়ে সালাম করছে মানুষকে মানে ক্রয় বিক্রয়ের একটা পদ্ধতি বায়ে সালাম হচ্ছে ক্রয় বিক্রয়ের একটা পদ্ধতি আর সেটা হচ্ছে যে অগ্রিম মূল্য পরে বস্তু আচ্ছা আগে অগ্রিম মূল্য নিয়ে নিয়ে জি পরে বস্তু বস্তু পরে বস্তু প্রদান করা হবে আচ্ছা এটাকে বলা হয় মানে বস্তু বিনিময়ে বস্তু আগে টাকা নিল মূল্যর বিনিময়ে আচ্ছা বস্তু আচ্ছা। আগে টাকা প্রদান করা হবে পরে বস্তু প্রদান করা হবে কিছু কন্ডিশন শর্ত আরোপ করা হয়েছে যেরকম ওয়াজনুল মালুম কাইলুল মালুম ওয়াসামালুল মালুম আজলুল মালুম সময়টা নির্ধারিত অনুবাদ না করলে সময়টা কবে সেই পণ্যটা প্রদান করা হবে তার সময়টা নির্ধারণ করে দেওয়া মূল্যটা নির্ধারণ করে দেওয়া এবং ওজনটা কত দাঁড় হবে ওজন হবে সেটা নির্ধারণ করে দেওয়া কত কেজি বা কত মন এগুলো নির্ধারণ করে দেওয়া এগুলো জরুরি সালামে এই চারটে জিনিস জরুরি আচ্ছা লেনদেন যখন হচ্ছে তখনই মূল্য নির্ধারণ হচ্ছে এক আর একটা হচ্ছে পরিমাপ নির্ধারণ আচ্ছা। আর একটা ওজন নির্ধারণ যেহেতু জিনিস দুই ধরনের হতে পারে আর একটা সময় নির্ধারণ আচ্ছা। সময় নির্ধারণ হতে হবে মাপ নির্ধারণ হতে হবে এবং ওজন নির্ধারণ হতে হবে মূল্য নির্ধারণ হতে পণ্যের কোয়ালিটিও নির্ধারণ দক্ষিণ এলাকা আছে মাছের হাদিসের শব্দ নয় কিন্তু এই চারটা হাদিসের দাদন নামক একটা কথা আমরা শুনি এ ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে ওই জালে জাল কিনা কি কি করে মাছের আগে অগ্রিম পয়সা টসা নেয় তারপরে মাছ ধরে বিক্রি করে তারপরে পয়সা পরিশোধ করে অভাবী কৃষক কৃষি কাজ করতে পারছে না অথবা অভাবী জেলে তার জাল নাই নৌকা নাই তো জাল নৌকা কেনার জন্য টাকা অ্যাডভান্স নিয়ে নিল আচ্ছা। তবে এক্ষেত্রে একটা জুলুম ওখানে আছে সেটা হলো যে যার কাছ থেকে নিল যে আড়তদারের কাছ থেকে নিল সেই আড়তেই মাল তুলতে হবে আচ্ছা কম দেখ আর বেশি দেখ যে দামেই বিক্রি বৃত্তি করতে বাধ্য থাকিবে সেখানে বাজার দর যাচাই করার সুযোগ থাকে না আর এই পরিমাণটা দামের পরিমাণটা কিন্তু নির্ধারণ থাকে না তখন নির্ধারণ থাকে না না আচ্ছা এবং ওই জেলের যদি লসও যায় তবে আরতদারের আরতদারির পয়সা দিতে সে বাধ্য থাকিবে আচ্ছা। লাভ লস তার কিন্তু আরতদারের আরতদারির পয়সা দিতে বাধ্য থাকিবে এবং অন্য আরতে সে মাল বেচতে পারবে না আপনার কথাটা আরো স্পষ্ট হতে হবে যে ও তো টাকা নিয়েছে এখন বিনিময়ে মাছ দিবে তো আড়তে মাছ দিবে মাছ দেয় না টাকাই আচ্ছা।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 এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলিম নয় তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় non profit Islamic television channel Peace TV নয় কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV Peace TV মানবতার সমাধান আমরা অনেক গুনাহের কাজ করি দিনে আর রাতে সকাল আর সন্ধ্যায় জেনে আর না জেনে কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না শাহ ওয়ালিউল্লাহ কিন্তু বন্ধু জানেন কোনটি কবিরা গুণা বেঁচে থাকতে চান কবিরা গুণা থেকে তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায় দেখুন বড় গুণা কাল রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়